যে আল্লাহ তালা পাও দিয়ে হাঁটাইতে পারেন এই আল্লাহ চেহারা দিয়ে হাঁটাইতে পারবেন কাজে এটা প্রশ্ন বিষয় না আর একবার কেরামতের মাঠে উঠবে অন্ধ হয়ে আর একবার উঠবে বধির এবং মুখ হয়ে বোমা হয়ে অবাধ হোমিয়াম গোদরুন আলোচনা তখন আর একদল তারা তাদের জিহিবাকে চাপাতে থাকবে فهي مضلات على صدور يسير القيه من أفواههم এই জিহিবাটা তাদের নাভি পর্যন্ত ঝুলন্ত থাকবে এবং এর থেকে পুজ ঝরতে থাকবে গোটা জাহান্নামীরা জাহান্নামীরা অন্যান্য জাহান্নামীরা তার থেকে ঘুমা করবে অবাধ মোকাত্তাহাত আর কেউ থাকবে এরকম যাতে হাত পা কাটা থাকবে অবাধ মুসল্লিবুন আলা দুজেন আর একদল থাকবে যাদেরকে খেজুরের ডালে ফাঁসিতে ঝুলানো হবে অবাধ জিফ আর এক হবে যারা পচা দুর্গন্ধ লাশের চেয়ে বেশি গন্ধ ছড়াবে আর এক হবে বাবের গায়ে আলকাতরার পোশাক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 মাদার মামায় আছে মাদার ভয় আছে মাদার ভিড় মস্তিকে চালাতে লোক পাওয়া যায় না এখন আমি দেখেছি আমি শিয়া যখন হজ করতে যায় তারা ওই যে মদিনার কবরস্থান বাকিউল বারকাত যারা ওরা বলে জান্নাতুল বাকি সব এখানে গিয়ে ভিড় জমায় অথচ তারা জামাতে নামাজ পড়ে না এরকম যখন একটা অবস্থা রাখলেন এরপরে শেখ মোহাম্মদ আব্দুল রহমদুল্লাহ আলাই রাষ্ট্রীয় ক্ষমতার অধীনেই একদিকে মাদার মাদারগুলো সব ভাঙ্গা শুরু করলেন মাদার ভেঙ্গে সব চুরমার করলেন হাদিস সামনে ছিল আল্লাহ রাসুল সাহাবাকে নির্দেশ করেছিলেন ঠিক এরকম ভাবে বসে আপনারা বা আপনাদের মতো মমিনরা একদিনের জন্য ক্ষমতা আছে একদিনের জন্য ক্ষমতাতে সব মাদার চুরমার করা যাবে ঠিক কিনা পীরদের খানকা সব ভেঙে চুরমার করা যাবে ঠিক কিনা পীরদেরকে ধরে এনে পাওয়া হয়তো একজন খলিফা তুমি একাত্তর হওয়া বাদ দাও আর নতুন আল্লাহ রসুল বেরোচ্ছেন আবু হইয়ালে খলিফা তাইলে ফাকতুল আকরাম মিনহুমা একজন খলিফার অবস্থায় আর একজন খলিফার বয়াত নেওয়া শুরু হলে আল্লাহ রাসুল নির্দেশ করেছেন তাই কতল করে দেওয়ার জন্য হাদিসটা মুসলিম সরসের হাদিস আসো হয়তো তোমার এক খলিফার অধীনে একত্র হও তোমার সকলকে কতল করবো সম্ভব কিনা সম্ভব হবে তাহলে সমস্ত শিরিককে সমস্ত বিরাটকে লালন করে আর একটা শিরিক সেটা কি রাষ্ট্রীয় শিরিকটা শিরিক মনে করে না রাজতন্ত্রকে আবার পছন্দ করে দলের জন্য পাল দিয়ে আমি আশ্চর্য রাজ্য ওলামারা প্রত্যেকেই নিজের যে গুমরাহি এটাকে তার হাত ছাড় দিতে পারবে না এর পক্ষে কোন ডাস করে রাজতন্ত্র ডাস করলো কেমনে কোরআনে আছে ওয়ারেসা সুলাইমান ও দাউদা সুলাইমান আলাই ইসলাম দাউদে ওয়ারিস হয়েছেন এই রাজতন্ত্র পাওয়া গেল রাজতন্ত্র দাবি পাওয়া যাচ্ছে সুলাইমান আলাই ইসলামের আব্বা ছিল দাউদ নবী তো উনি মৃত্যুর পরে দাউদ আলাহামের জায়গায় সুলাইমান নবী হলেন শাসক হলেন এই তো রাজতন্ত্রের দাবি কি মজবুত করে কোরআন খুঁজে পেয়েছে এটাকে দায়ের করার জন্য খুঁজে পেয়েছে বাইরে আমার এরকম দলিল দিলে তো অসুবিধা নেই আমির মহাজ আল্লাহ দলিল পেশ করে কি করছেন তার ছেলেকে ক্ষমতা বসে গেছে রাজতন্ত্র দলিল এভাবে খুঁজে পাওয়া যায় এটা যেরকম দায়েজ করা যায় এরকম তামিল করে করে যত বেদাত সবগুলিকে দায়েজ করা যায় কোনোটা বেদাত থাকবে না কোনো সিট থাকবে না বিষয় হচ্ছে এই যা আমাদের দেখতে হবে কোরআনের স্পষ্ট হচ্ছে ইন্না কোরআন আতমাইন্দাল্লাহিন আতকাতুন তারপরে কোন আয়াত রয়েছে শাসক কিভাবে নির্বাচিত হবে আরো ওরা এইসব বিষয় বলেছেন ওটা একটা ঘটনা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 আছে অল মুসাল্লাবুন আর সুদীতে যাদেরকে চড়ানো হয়েছিল এরা কারা সোহাসবিন্যাসিরা সুলতান যারা মানুষদেরকে শাসকদের ভয় দেখাবে ক্ষমতা আছে ক্ষমতা অপব্যবহার করে যারা মানুষের জুলম করে আসাদ বিনা আর যাদের শরীর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল তারা হচ্ছে মুক্তারি শাহওয়াব অমানি হকাল্লাহ জামাওয়ারহীন যারা নিজের শাহওয়াবকে নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে এবং নিজের মালের ক্ষেত্রে আল্লাহ হক আদায় করে না জিলবাব আর আল কাপ্পা পোশাক যাদের গায়ে জড়িয়ে দেওয়া হবে এরা হচ্ছে আল কিবলি আল ফখরে এরা হচ্ছে অহংকারী এবং যারা গর্ব করত এদেরকে এই শাস্তি দেওয়া হবে এরপরে জাহান নামে আরো কতগুলো শাস্তির বিধান আছে এতিমের যারা সম্পদ খায় আল্লাহ তারা তাদের সম্পর্কে বলেছেন মাল অন্যায়ভাবে আত্মসাত করে ভক্ষণ করে আল্লাহ তারা বলছেন তারা এতিমের মাল খাচ্ছে না বরং তারা তাদের পেটের ভিতরে জাহান নামের আগুনকে ঢুকাচ্ছে আগুন খাচ্ছে এবং তাদেরকে অচিরি প্রজ্বলিত অগ্নি শিকার প্রবেশ করানো হবে এমনিভাবে অহংকারীদের সম্পর্কে আল্লাহ তালা আরেকটা আজ বলেছেন সুরায় নেশার একশো তিয়াত্তর নম্বর আয়াত আল্লাহ আমাদের প্রত্যেকের খেয়াল রাখতে হবে আল্লাহ তারা বলছেন যারা অহংকারী এবং যারা গর্ব করে চলে আল্লাহ তারা বলছেন আল্লাহ জীবন আদাবান আলিমা আল্লাহ তারা এদেরকে মর্মান্তিক শাস্তি দিবেন এরপরে তাদেরকে আল্লাহর শাস্তি থেকে মুক্তি দেওয়ার জন্য কোন রকম সাহায্যকারীও পাওয়া যাবে না কোন নেতাও পাওয়া যাবে না এরকম জাকাত যারা দেয় না তাদের জন্য একটা শাস্তি কথা করে বলা আছে তো আবার পঁয়ত্রিশ নম্বর আদাল্লাহ বলছেন ইহমা আলাই জাহান্নামা যেদিন স্বর্ণরৌপ্য তারা জমা করে তাদের গুলোকে আগুনে গরম করা হবে জাহান নামা আগুনে তাকে গরম উত্তপ্ত করা হবে এর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 আপনি তাকে জানিয়ে দেন তাহলে সে যেতে পারে এক্ষেত্রে জানিয়ে দেওয়া জরুরি এগুলো বিবাদের অন্তর্ভুক্ত না এটা মনে রাখতে হবে কোরআনুল কারিমে ইবলিসের আলোচনা আছে নমরুদের আলোচনা হামানের আলোচনা আছে ফেরানের আলোচনা আছে আমুল আহাবের বিরুদ্ধে একটা সুরা আছে আমাদের যদি এই নিন্দা করা হারাম হতো তাহলে আল্লাহ তারা কোরআনে এই সুরাগুলো নাজিল করতেন না বরং এটা মনে রাখতে হবে বিভিন্ন ভণ্ড পীরদের কাহিনীগুলো তাদের কার্যকলাপগুলো এবং বিভিন্ন মাজার পূজারি এরকম ভাবে তারা শাসক গোষ্ঠী আছে এরা আল্লাহ বিধানের যে বিরোধিতা করে এইগুলোকে প্রকাশ করে দেওয়া এগুলো জনগণকে জানিয়ে দেওয়া এটা ইমানদারদের দায়িত্ব ডালেনদের দায়িত্ব আল্লাহ তারা কোরআনে পরিষ্কার হাত নাজির করেছেন আল্লাহ তারা বলছেন যে আল্লাহ তারা তিনটা ওয়াদার কথা বলেছেন আল্লাহ তারা বড় বড় তিনটা অঙ্গীকার মানুষকে নিয়েছেন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 ইমান আনবে সাহায্য করবে একটা অঙ্গীকার না আছে সমস্ত নবীদের থেকে আর একটা অঙ্গীকার কোরআনে আছে আল্লাহ তা বলছেন আল্লাহু উতুল কিতাব আল ইমরানের একশত সাতাশি নম্বর আয়াত আল্লাহ বলছেন উতুল কিতাব আল্লাহ যাদেরকে এম দান করেছেন এই জাতীয় লোকদেরকে একাত্র করে তাদের থেকে একটা স্বতন্ত্র অঙ্গীকার নিয়েছেন সেটা ছিল এই তোমরা অবশ্যই আল্লাহর কালামকে আল্লাহর কিতাবকে অবশ্যই তোমার প্রকাশ করে নাহু তোমরা আমাকে গোপন করতে পারে না কোন শাসক গোষ্ঠী কি পারো কোন দারেন কি পারো আর কোন দাদারা দুর্বল কি করল এজন্য সত্যকে গোপন করতে পারে না আল্লাহ তারা বলছেন অঙ্গীকার দেওয়া আছে সমস্ত আহলে কিতাবদের থেকে আহলে এলেমদের থেকে আলমদের থেকে কিন্তু আল্লাহ তারা বলছেন পিছনে যারা আলেমরা গেছে তারা অনেকেই আল্লাহর সাথে সেই কিন্তু অঙ্গীকার পূরণ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 পছন্দ করো তার মানে হচ্ছে যদি কোনো ব্যক্তির জীবাতে লিপ্ত হয় কেরামতের মাঠে বা জাহান নামে এই শাস্তি দেওয়া হবে আল্লাহ তারা বলছে অত্যাকুল্লাহ আল্লাহকে ভয় করো ইন্না আল্লাহ তাল্লাহুর রাহিম নিশ্চয় আল্লাহ তারা তবা কবুলকারী এবং তিনি দয়ালু পিছনেটা হয়ে যাচ্ছে এর জন্য তবা করো আল্লাহ ক্ষমা করে সেজন্য এই কথা বলা হয়েছে তাল্লাহুর রাহিম এই জন্য এটা খুব সাবধান থাকবো আমরা আমাদের কোন দিদি ভাইয়ের ব্যাপারে মমিনের ব্যাপারে আমরা কখনোই যেন এরকম কোন কাজ লিপ্ত না হই ব্যবিচারের শাস্তি আল্লাহ আব্দুল আলমিন কোরআনুল কালিমে আল্লাহ বোকার হিসেবে এক হাজার তিনশো ছিয়াশি নম্বর হাদিস আল্লাহ রসুলামের মেয়েরাজ সম্পর্কে হাদিস একটা অংশ পানতালাকা না আল্লাহ রসুল সাল্লাম বলেন আমরা সামনে বললাম এরা ফাকবিন নূর একটা চন্দুরের যে চূড়া একটা চূড়ার মতো একটা আমরা গেলাম আলাহ বাইরেকুন ওই যে রুটি তন্দুর রুটি যার সামনের উপর অংশটা চাপানো ভিতরে প্রশস্ত সেখানে আমরা দেখলাম যে তার ভিতরে একবার মানুষ আগুনে জ্বলছে যখন আগুনের তাপ বেড়ে বেড়ে যায় খড়কুটা যেমন আগুনের সাথে উপরে ওঠে এই জাহান নামে লোকগুলো পুরো উপরে উঠতে থাকে মনে হয় বউ হয়ে যাবে কিন্তু ওই সময় আবার আগুন ঠান্ডা হয়ে যায় আবার নিচে পড়ে যায় এর মধ্যে যে লোকগুলো ছিল তারা ছিল উলঙ্গ নারী এবং পুরুষ তার মানে যারা জেনার ভিতরে লিপ্ত ছিল দুনিয়াতে আল্লাহ তারা তাদেরকে এভাবে শাস্তি দিবেন এবার আমরা আলোচনা করবো জাহান নামের শাস্তির কিছু ধরন আল্লাহ আলম বলছেন মাথায় উত্তপ্ত পানি ঢালা হবে সোলা দোকানের সাতচল্লিশ এবং আটচল্লিশ জাহিন আল্লাহ তাদেরকে ধরো এবং জাহান্নার মধ্যস্থায় তুমি আনো সোম্মা সুব্বুর সিহিন আবার হামিন এরপরে তার মাথার উপরে ফুটন্ত পানি আবার ঢেলে দাও গরম পানি মাথায় ঢেলে দাও আর একটা শাস্তির কথা বলা হচ্ছে সোহাল ফোরকানের তেরো চোদ্দ নম্বর হাতে একটা অন্যটা একটা পুকুরের ভিতরে ঢুকিয়ে দেওয়া শাস্তি দেওয়া হবে কোরআন দেওয়া পরিবার মিনহা মকানন্দ ইয়েকান মোকার যখন তাদেরকে গলায় হাত পেঁচিয়ে এক হাত বেঁধে গলার সঙ্গে যার মানে সংকীর্ণ স্থান নিক্ষেপ করা হবে তখন তারা দাও হুনা আলিকা সুদোরা তারা ওখানে নিজেদের ধ্বংস ভাগ্যে হায় যে না মরে যেতাম ধ্বংস যেতাম আল্লাহ তারা বলবেন লা তাদের হলি আমার সুবুর আল্লাহ সুবুর আমি কাসিরা আজকে তোমরা একটা ধ্বংসকে দেখো না অনেকগুলো ধ্বংসকে দেখো এরকম ভাবে চেহারায় অগ্নিশিখা বলানো হবে কোরআনুল কালিমের সুরায় ইব্রাহিমের উনপঞ্চাশ এবং পঞ্চাশ নম্বর আয়াত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 ওখান থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হবে কোরআন করেন সুরা মুদ্রা মুদাসের ষোলো সতেরো মারা যাচ্ছে তখন নয় নিশ্চয়ই সে আমার নির্দেশাবলীর বিরুদ্ধতা ছিল অচিরে আমি তাদের জাহান্নার পিচ্ছিল পাথরে আবাহন করতে বাধ্য করবো তাউদান জাহান্নামের কৃত্রিম কঠোর আগুনের পাহাড় এই পাহাড়টাকে উঠানো হবে ওখান থেকে তাকে আবার নিক্ষেপ করা হবে এগুলো জাহান্নামের বিভিন্ন আজাদের ধরন আরো অনেকগুলো আছে এবারে জাহান্নামীদের কিছু আবেদন নিবেদন ব্যর্থ কেন না কোরআনুল করিম পরিষ্কার করে দিয়েছে যেটা আমরা এগুলো থেকে সাবধান এখনই যেন দিয়ে করি কোরআনুল করিমের সুরা আরাফের পঞ্চাশ এবং একান্ন নম্বরে বলা হয়েছে যে সামান্য পানির জন্য তারা আক্ষেপ করবে ওরা আমাকে বলছে মা বা ছাবুন্না ছাবল জান্না সেই জাহান নামে জাহান নামীরা জান্নাতিদেরকে ডেকে দেখে বলবে আমাদের কাছে তো সামান্য পানি ছেড়ে দাও না আল্লাহ তোমাদের দান করেছেন ওখান থেকে আমাদের কিছু দাও জান্নাতের উত্তর দিবে قالوا ان الله حرمهما على الكافرين বলবেন যে না এটা আল্লাহ তারা কাফেরদের জন্য হারাম করে দিয়েছেন যারা আল্লাহর দিনকে খেলা এবং তামাশারূপে গ্রহণ করেছিল অগরবাচমূল হায়াত দুনিয়া এবং যাদেরকে দুনিয়ার জীবন প্রতারিত করেছিল আল্লাহ তারা এদের জন্য জান্নাতের মেয়াদকে হারাম করে দিয়েছেন আমি তাদেরকে ভুলে যাব যেমন তারা এই দিনের সাক্ষাৎকে ভুলে তারা যে হয় আমার স্বীকার করেছিল আজকে আমি তাদেরকে সেবার ভুলে যাচ্ছি এভাবে জাহান্নামীরা সামান্য আলোর জন্য আল্লাহ কাছে আবেদন করবে এটা পৌঁছিরতা হতে পারে পৌঁছিরত তার হওয়ার অন্ধকার থাকবে সামনে মুমিনদের পার হবে আলো তাদের আলো সামনে থাকবে পিছন দিক থেকে এই দুনিয়াতে বেদন্দি বন্ধুরা আছে তার জাহান্নামি তারা ফরিয়াদ করে বলবে কারণ বলছে সুরায় আল হাদিদের তেরো থেকে পনেরো নম্বর আছে আল্লাহ বলছে বলছেন আছে কোন আমার মুনাফে কাত সেদিন মুনাফিক পুরুষ এবং মুনাফিক মেয়ের লোকেরা বোঝা গেল মুনাফিক আমাদের সঙ্গীত ছিল এরকম যারা পালার কথায় করে যারা সব কিছুই ঠিক আছে কিন্তু ভিতরেই ইমান এই লোকগুলো মমিনদেরকে বলবে উল্লাদিনা আমানু মমিনদেরকে বলবে ওই গরু না একটা ব্যক্তি আমাদের একটু দাঁড়াও লক্ষ্য প্রশ্নের নৌরিকম আমরা তোমাদের আলো থেকে কিছু আলো গ্রহণ করি তোমাদের আলো দিয়ে একটু চলি এবার যে কুমফল বলা হবে না তোমার পিছনে ফিরে যাও ওইখানে আলো তালাশ করো দুনিয়ার জীবনের দিকে তাকাও সেইখানে আলো কোনো ব্যবস্থা করেছো না যদি করে থাকো তাহলে এখানে আলো এমনি পাইবা আর না করলে কিছু পাবা না এরকম কথা চলতে থাকবে তাদের বাবাই না হোম বেশি তাদের মাঝে একটা প্রাচীর পড়ে যাবে পর্দা পড়ে যাবে বা তিন রহমত জাহির হোমিন আজাব যার ভিতরে আল্লাহ রহমত বাহির অংশে আজাদ থাকবে ইউনাদুনাহুম এবারে ডান নামীরা বলবে পাতিলা বলবে মোনাফিকে বলবে আল্লাহ আমরাও তো তোমাদের সঙ্গে ছিলাম আমরা তোমাদের সঙ্গে ছিলাম না মুনাফিকের সাথেই থাকতাম কালু বাবা তারা বলবো হ্যাঁ তোমরা আমাদের সঙ্গীত ছিলে তারা বলবে হ্যাঁ তোমরা আমাদের সঙ্গীত ছিলে তবে তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করেছে ফাতান তোমার পিতা করলে বিপদগ্রস্ত করেছে তোমরা অপরাধ তোমরা অপেক্ষা করতে দেখি মুসলমানদের কোন সময় ভালো অবস্থা তখন দলে যুদ্ধ খারাপ দেখে পিছিয়ে যেতে আর অত্যাবশ্যক তোমরা সন্দেহ করতে অপরাধ তোমরা আমার এবং তোমাদের বিভিন্ন আশা আকাঙ্ক্ষা তোমাদেরকে ধোকা ফেলে রেখেছিল এভাবে জাহান নামীরা আর একটা আবেদন করবে একদিনের জন্য হজরত আল্লাহ আবার থেকে হালকা করে দেয় কোরআন করিমের সুরায় গাফের সুরাল মোমেন এই সুরার উনপঞ্চাশ থেকে পঞ্চাশ নম্বর বলা বলছেন অকালার জাহান নামে তারা বলবে লেখাজানাতে জাহান নাম জাহান নামের দায়িত্বশীল ফেরেস্তাদেরকে বলবে ও আব্বাসম তোমরা একটু তোমাদের রবকে ডাকো ওখানে আন্না আল্লাহমান মিনার আজাদ আল্লাহ তুমি একদিনের জন্য হলে আমাদের আজাদটাকে হালকা করে দেন আলু আলাম তাকু তাতি কুমরুসুল কুমরুবাইনাথ জাহান্নামে ফেরস্তা বলবেন আচ্ছা তোমাদের কাছে কি রসুলরা বাইনাথ সুস্পষ্ট দলিল নিয়ে আগমন করেন নাই আলু বালা তারা বলে হ্যাঁ এসেছিল দালাল ফেরস্তা বলবে তোমরা নিজেরাই ডাকা আমরা তোমাদের পক্ষে রাখতে পারবো না আর কাফের দোয়া নিষ্ফল হবে কোনো কাজে আসবে না এরকম তারা মৃত্যুর জন্য দোয়া করবে যারা যদি মৃত্যু পারতাম আল্লাহ তা বলছেন মান উতিয়া কিতাবাহু বিশমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া তারা বলবে যে হায় যদি আজকে আমার কিতাব আমার আমার দেওয়া না হতো ওলাম আদরি মা হেসাবিয়া আমার হিসাবটা যেন না জানতাম ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া হায় যদি আমার একটি মৃত্যু হয়ে যেত মা আন্নি মালিয়া আমার সম্পদ কোনো কাজে আসলো না হালাকা আননি সুলতানিয়া আমার সব ক্ষমতা শক্তি সব শেষ হয়ে যাচ্ছে এরকম ভাবে কোরআন একটা আয়াত ও না মালিক যার মালিক যার নামের নাম রব্বুকা তোমার রবকে ডাকো যেন তিনি আমাদের করে দেন তাহলে ইন্না কুম্মা তোমাদের এখানে থাকতে হবে এরকম ভাবে জাহান্নামীরা আফসুস করবে আল্লাহ তারা বলছেন তারা আফসুসের হার যে দুনিয়াতে আসার আগে কিছু নাকামল করতাম সুরা আল ফজরের তেইশ থেকে ছাব্বিশ তোমাদের বলা আছে জাহান্নাম সেদিন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 সঙ্গে বন্ধুত্ব করতাম রাসুলের চলতাম এই লতা আমার হায় যদি আমি অমুককে বন্ধু না বাড়াতাম অমুককে নেতা না বাড়াতাম অমুকের তরিকা না চলতাম লাকাদ আমি বিক্রি আমার কাছে আল্লাহ কালাম আসার পরেও আল্লাহ বিধান আসার পরেও আমাদের যেতে করেছে স্পষ্ট বিষয় কোরআনের আয়াতের স্পষ্ট করা আছে অন্ততে আত্মারা মানুষের আম এর নবী আপনি যদি পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ লোকদের অধিকাংশ লোকের মত অনুসরণ করেন যা বর্তমানে ভোটের মাধ্যমে প্রতিফলিত হয় এটার অনুসরণ করেন এদের নিউ কাউন্সিল নাহি ওরা আপনাকে আল্লাহর রাস্তা থেকে গোমরা করে ফেলবে আল্লাহর স্পষ্ট বিধান নেতারা স্বীকার করবে না এটা ইসলামী গণতন্ত্র এটা ইসলামী গণতন্ত্র বউটা কোন মাধ্যমে দিন কায়েম করা অথচ আল্লাহ করার পরে পরিষ্কার বলেছেন এই গণতন্ত্রের মাধ্যমে দিন কায়েম হবে না আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে দিন কায়েমের জন্য পাঁচটা কাজ আদেশ করছি আমার কুন্দির আমার জাহাজ এটাকে বাদ দিয়ে নিজেরা জাহাজ করতে হবে কোনোভাবে বাদ দিয়ে গণতন্ত্রে ঢুকে গেল এইভাবে একদল এদিকে নিয়ে গেল আর একদল নিয়ে গেল আল্লাহর কোরআনের অভিশাপ চাইবে না রাসুলের দেওয়া অভিশাপ দরকার নাই অভিভাবক কোনটা মানুষ তৈরি করলো পাশাপাশির জিকির হাতমে সাজে গান সাতমে মারিয়া দুর্গে তাজ দুর্গে হাজারি আরো কত রকমের বেদাত তৈরি করে এইগুলোকে শূন্য বানিয়ে ফেললো আল্লাহ রাসুল সালামকে অভিভাবক শিখেলেন কাজ হয় না এখন অভিভাবক সে উদ্যোগে আরেক বাল পা করে হেমান ওরা মেরা পড়াকে একটা অভিভাবক ফেলেছে সকাল সন্ধ্যা পর চলে এরকম খতনা খা বাগান খতনা মারিয়া দুর্গা হাজারি আরো কত বিরাট তৈরি করেছে তাই আমার এটাই কামতে মাঠে আল্লাহ রাসুলের তরিকে আল্লাহ পরিষ্কার করেছেন কুল্ল আমার সমস্ত প্রবেশ করে কিন্তু যারা অস্বীকার করেছে তারা ছাড়া আবার প্রশ্ন বলে আমার নারাজ আর সাল্লাহ কেউ অস্বীকার করো আল্লাহ রসুল সাল্লাম বলেছেন মানে আতা বা করার জন্য আমি ফকাদ আবা যে ব্যক্তি আমার অনুগত্য বলো আমার তরিকায় চললো সে নাজাদ জান্নাতে যাবে আর যে ব্যক্তি আমার তরিকার অমান্য করলো সে জাহান নামে যাবে আল্লাহ তা পরিষ্কার করে বললেন বলেন কুন্তুম চাহিবুন আল্লাহ আত্মাবিউনি তোমরা যদি আল্লাহ যারা আসতে চাও তাহলে আমি রাসুলের ইস্তেমা করো আমি উচ্চ করো রাসুলের তোমার হলো এখান থেকে সরে বলো না রাসুলের তরিকা না কৃষ্টিয়া সাবেরিয়া নকশবন্দের মুজাবদিয়া এই তরিকায় চলে না করতে হবে সৎকার রাস্তা আল্লাহ রাস্তাগুলো তো রিক্সা করে রাসুলের তরিকা করে সরাইলে কয়রকম লোকেরা একদল শাসক গোষ্ঠী গণতান্ত্রীরা আর একবার পুরো তরিকা যারা বিভিন্ন রাস্তা তৈরি করেছে এটা পরিষ্কার কোরআন বলছে আমার কাছে হৃদায়ত আসার পরে আমাদেরকে এরা করেছে অকারা সেই ইনসানে কাবুলা সুরায় ফোকান এই সাতাশ থেকে উনত্রিশ নম্বর এক পাচ্ছে এরপরে জাহান নামীরা আফসুস হায় যে ফিরে দিতে পারতাম আজকে নেতা যেরকম আমাদের থেকে দাঁড়া করতে সম্পর্ক ছিন্ন করছে দুনিয়া একবার যেতে পারলে আমরা ওদের থেকে সম্পর্ক ছিন্ন করতাম এটা সুরা বাকারা একশো ছেষট্টি থেকে সাতষট্টি আয়াত আনুগত্য করত যারা অনুসারী ছিল তারা বলবে লাও আন্না লানা কার যদি আজকে আমাদেরকে আরেকবার একবার দুনিয়ায় যাওয়ার সুযোগ দেওয়া হতো আমরা ওদের থেকে সম্পর্ক চিহ্ন করতাম বাড়া করতাম যেভাবে তারা আজকে আমাদের থেকে বাড়া করেছে আল্লাহ তারা বলছেন কাদা আলী কালিমুল্লাহ আমা আলহম হাসাওয়াত আলহীন এভাবেই তাদেরকে কারামতের মাঠে থেকে আমলগুলো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 যাচাই না করি বরং কোরআন হাদিস দিয়ে আমরা আলমদেরকে যাচাই করব এটা আমরা পরিষ্কার করি আমিও যদি কোন বিষয় বলি এবং কোরআন সুন্দর না থাকে এটা পরিষ্কার এটাকে আমার মুখে ছুড়ে মারতে হয় الله سبحانه وتعالى أما بشكل في شهدر في عملك وفتح الدعان كرامين أشهد الله تعالى على نبينا محمد وعلى آله وصحبه أجمعين